পদ্মা মেঘনা সুরমা যমুনা পদ্মা মেঘনা সুরমা যমুনা আমার হৃদয়ে দেয় যে দোলা চলে ফোটা পদ্ম গোলা আমার প্রাণেতে করে যে খেলা আমার প্রাণেতে করে যে খেলা পদ্মা মেঘনা সুরমা যমুনা পদ্মা মেঘনা সুরমা যমুনা আমার হৃদয়ে দেয় যে দোলা চলে ফোটা পদ্ম গোলা আমার প্রাণেতে করে যে খেলা আমার প্রাণেতে করে যে খেলা পদা মেঘনা সুরমা যমুনা পদা মেঘনা সুরমা যমুনা বাতাসের গন্ধে ঘুম আসে না ফাগুন ছুয়ে যায় হৃদয়ে মাঠ ভরা রূপালি সোনালি ফসল সুর তুলে দেয় মোর হৃদয়ে বাতাসের গন্ধে ঘুম আসে না ফাগুন ছুঁয়ে যায় হৃদয়ে মাঠ ভরা রূপালি সোনালি ফসল সুর তুলে দেয় মোর হৃদয়ে সূর্যি মামার রঙিন আলোই সূর্যি মামার রঙিন আলোই আলো দেন দেশে আল্লাহ তালা পদা মেঘনা সুরমা যমুনা পদা মেঘনা সুরমা যমুনা আমার হৃদয়ে দেয় যে দোলা চলে ফোটা পদ্ম গোলা আমার প্রাণেতে করে যে খেলা আমার প্রাণেতে করে যে খেলা পদ্মা মেঘনা সুরমা যমুনা পদ্মা মেঘনা সুরমা যমুনা পাখিদের সুরে পূব আকাশে দিবস হলে ওঠে দিবাকর অমাবস্যার শেষে গধুলি বেলায় মুচকি হেসে ওঠে নিশাকর পাখিদের সুরে পূব আকাশে দিবস হলে ওঠে দিবাক অমাবসার শেষে গধুলি বেলায় মুচকি হেসে ওঠে নিশাকর শৈবালিনী আর প্রশ্রবণ শৈবালিনী আর প্রশ্রবণ পারিধির নিরে মিলে মিশে চলা পদ্মা মেঘনা সুরমা যমুনা পদ্মা মেঘনা সুরমা যমুনা আমার হৃদয়ে দেয় যে দোলা চলে ফোটা পদ্ম গোলা আমার প্রাণেতে করে যে খেলা আমার প্রাণেতে করে যে খেলা পদ্মা মেঘনা সুরমা যমুনা পদ্মা মেঘনা সুরমা যমুনা আমার হৃদয়ে দেয় যে দোলা চলে ফোটা পদ্ম গোলা আমার প্রাণেতে করে যে খেলা আমার প্রাণেতে করে যে খেলা আমার প্রাণেতে করে যে খেলা আমার প্রাণেতে করে যে খেলা আমার প্রাণেতে করে যে খেলা আমার প্রাণেতে করে যে খেলা www.onibus.in